আজকের ইস্তেমার আকর্ষণীয় বক্তা শেখ মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য রাখবেন শেখ মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه البخاري مسلم উপস্থিত দিনী বৈঠকের মুসলিম ভাই প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ আল্লাহ রাসুলের উপর সাল্লাম আজকের এই বৈঠকে বক্তব্যের বিষয়ে বিদাতে হাসানা ও বিদাতে সায়া ভালো বিদাত আর মন্দ বিদাত উল্লেখিত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহন আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মহলে এই তাবলিগি ইস্তেমার সকল দিনী ভাই বোনকে বসে থেকে চুপ থেকে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি যারা যেখানে দাঁড়িয়ে আছেন হাদিসটির একটি অংশ আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছে বলছেন যে সমিত উন্নতি জামিয়া আমরা শুনলাম যে একজন লোক বলছে সমাজ শুরু হতে যাচ্ছে নামাজ শুরু হতে যাচ্ছে এই কথা শুনে খারাপ মসজিদ আমি মসজিদে গেলাম ইয়ালামুনা কালু আল্লাহু রাসূলু আলাম সাহাবীগণ বললেন জি না আমরা বলতে পারি না কেন যে আপনি বসতে বললেন তো আল্লাহ নবী বলছেন মা চল্লিশ কোথায় আছেন আপনার কোনো অসুবিধা নেই যেমন মানুষ তেমনি স্ত্রী সান্ত্বনা দিতে পারে বিপদে পড়ে আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে চলে যায় নিয়ে তো চলে অনাকাবিল নবাবের বলছিলাম তার খবরটা কি তো আমরা বললাম যে তার খবর হচ্ছে মানে একবার তিনি জয়ী আর একবার হলো তিনি বদল যুদ্ধে জয়ী হলেন যুদ্ধ হলো তিনি যুদ্ধে পরাজয় হলেন এখন তার অবস্থা একবার জয়ী হওয়া আরেক কর্মচারী আচ্ছা তবে মক্কাবাসীর উচিত মদিনাবাসীর উচিত তাকে মেনে নেওয়া তার মেনে নেওয়া উচিত এই কথাটা মনে রাখবেন এটাই আমার আলোচনার সাথে সম্পৃক্ত আরেকটা কথা পূর্বে ছেড়ে যা একটু পরে বলবে এবার আমি বলি আমি কে হচ্ছি দাজ্জাল আমি পারবো না মক্কা এবং মদিনায় ঢোকার বারোটি দরজা আছে যে দরজা কেউ দেখতে পায় না আমি যখনই ঢোকার চেষ্টা করবো ফেরেস্তারা খোলা তলোয়ার নিয়ে মাথা দেবে আমাকে মারার জন্য চেষ্টা করবে আমি প্রবেশ করতে পারবো না ওই সময়তে আল্লাহ নবীর হাতে একটি লাঠি ছিল লাঠি নিয়ে তিনি বললেন হাজে হিক চাইবা হাজে হিক চাইবা হাজে হিক প্রবেশ করতে পারবে না দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে আল্লাহ নবী নির্ধারিত করে বললেন না ইরাক থেকে বের হবে কি পূর্ব দিক থেকে বের হবে তিনি দুটাই বললেন এখানে যেটা আমি বলতে চাচ্ছি লম্বা হাদিসের অনুবাদের এই অংশে যে দাজ্জাল বেরোচ্ছে যে নবীকে মেনে নেওয়া উচিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম শরীফ হাদিস দাজ্জাল যে আল্লাহ দাবি করছে সেই দাজ্জাল বলছে নবীকে মেনে নেওয়া উচিত আমার আলোচনার সাথে দুনিয়াতে তেমন ক্ষতি করছে না পাপ হয়ে থেকে যাবে করলে ক্ষমা হয়ে যাবে আর যদি না করি তাহলে বিচারের পাপের পাল্লা উঠে যাবে মনে রাখবেন দুনিয়াতে দুটি পাপ আছে এই পাপ দুটি চিরদিন হারাম আজও হারাম কেমন পর্যন্ত হারাম ওই পাপ দুটি মানুষের ইহকালে ক্ষতি করে পরকালে তো করে তার একটি হচ্ছে বিদা বিরাট শক্তি মানুষের এবাদতকে কবুল হতে দেয় ভবিষ্যতে তার কোনো এবাদত কবুল হবে না যতদিন পর্যন্ত বিধাত না পরিহার করবে আল্লাহ নবী যদি বিধাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদত কবুল করা হবে না ফরজে এবাদত কবুল করা হবে না যারা বিধাত করে এবাদত করে বুখারী মুসলিম মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আলামুদাসান আল্লাহ নবী ওই ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন যে ব্যক্তি দাঁত করে আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে যারা বিবাদ করবে তার ইবাদত কবুল হবে না অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন হাত্তা ইয়াদা যতদিন পর্যন্ত বিবাদ পরিহার না করছে ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না আরেকটি পাপ আছে দুনিয়াতে সেই পাপটি মানুষের ক্ষতি করে দুনিয়াতে তার নাম হচ্ছে শির শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে উপেক্ষা করে আমল করা হয় শির করলে আল্লাহকে হেলুচ্ছ করে কাজ করা হয় শির যেন পিছনের দিকে শির পিছনের নেকিগুলিকে নষ্ট করে দেয় আর চলে সামনের দিকে বিদাত মানুষের এবাদতকে কবুল হতে দেয় না বন্ধ করে রাখে বিদাত চলে সামনের দিকে বিদাত করলে আল্লাহ নবীকে উপেক্ষা করে আনন্দ করা সেই আমলটি যদি আমার রাসুল থেকে প্রমাণ থাকে তাহলে গ্রহণীয় আর যদি প্রমাণ না থাকে তাহলে গ্রহণীয় সাহসে উনি বললেন আল্লাহ নবী বলেছেন অতএব ইসলাম অকেজ ধর্ম নয় আপনি বিরাট বুঝতে ভুল করেছেন একমাত্র নিজের উদ্দেশ্যে যে আমল করা হয় সে আমল যদি আল্লাহ রাসুল থেকে প্রমাণ না থাকে সেটাই ভূমিকা ঠিক ঠিক ঠিক Jerusalem থাকতে হবে আমি যদি বলি দোয়া শেষের সময় হাতকে না এলাহা এটুকু দেওয়া থাকতে হবে নিষেধ করেছেন জেলা খাওয়া হবে না রবি নিষেধ করেছেন সুদ খাওয়া হবে না রবি নিষেধ করেছেন দাঁড়িয়ে কাটা হবে না নবী নিষেধ করেছেন যে মহিলাদেরকে নিয়ে নির্জনে বলা হবে না নবী নিষেধ করেছেন মহিলাদের এগুলি যাও না নবী নিষেধ করেছেন তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা হয় আমাকে বিপদে ফেলবে তাই আল্লাহ নবী মহিলা থেকে বেঁচে মারতে বললেন তিনি কিন্তু রক্তদক্ষ তিনি বললেন কেন তিনি আবার কি করতে পারে আল্লাহ বলে দিয়েছেন এমন একদিন হাতে সব করা যে যেখানে যা করছে সেই কথা কর্ম মাটি ধরে রেখেছে বিচারের কাজ করাতে সব কর্মগুলি টকটক টকটক করে বলে দিয়ে আপনাকে অপমান করে দিবে কোনো ভাবে যদি তিনি বাচ্চা নষ্ট এত এত অল্প করে আমার আমি সারা এবাদত করব একজন বলল আমি সংসারে ঝামেলা আসবে বিনয় বন্ধু আমি শুধু মদত করবো সবচেয়ে বড় করে দান করবেন পৃথিবীর আমি বেশি এই বাক্যের বুঝতে পারছেন কিনা আমি যদি সত্যি বড় পরিষ্কার হই তাহলে সারা এবং আমি করবো না তুই আমি করবো যেহেতু যদি আমি তাদের কাছে একেবারে কম তারা এক লক্ষ বার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে আল্লাহ বলেছেন এক শ্রেণীর যদি করতে হতে পারে তাহলে বেশি নেই পাবে যারা আপনার যারা আশেপাশে ঠেকানোর আচ্ছা, চেষ্টা করুন আমাদের অপমান ঘরে আসছে সেদিন কেউ ঠেকাতে পারবে না আপনার অপমান কেউ ঠেকাতে পারবে না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় শ্বাস বন্ধ হয়ে গেলে এই দেবন্তের পাপ ঠেকানো যাবে না আপনি আমাদেরকে রাগিয়ে চটিয়ে চটিয়ে আপনি আমাদেরকে ক্ষিপ্ত করে আস্তে জিকির করো নেই বলেছেন চুপে চুপে জিকির করো চুপে জিকির করো আপনার দেখতে পাই তোমরা জোরে জোরে ডাকছেন একদিন আপনার অপমান আছে আমরা আপনার তিনি ভাই হিসেবে আপনার নিকটে বিনীত অনুরোধ থাকছে আপনার মরণের পূর্বে আপনি সংশোধন হন এটা আমাদের দাবি আল্লাহ তুমি إنك لا تدري ما أحدث بعد আপনি জানেন না আপনার মরে যাওয়ার পরে এরা এবারতের নামে কত বেড়া তৈরি করেছে বাতিলের তো ক্ষতি আছে আছে যারা মৌলেন তারা আটটা করে যাবে তারা পরস্পরে বলবে কি করা যায় আজকে কি বুদ্ধি আচ্ছা চলো যাই দেখি আদৌ কি করেন সবাই আদরের কাছে গিয়ে বলবেন আমরা আগুন আছে আপনি হচ্ছেন মানুষের পিঠে আপনি আদ আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন ওয়াস কারা জান্নাত ওয়াস কারা কা আপনি কি একটু আমাদের এখানে সুপারিশ করে দিলেন তখন আল্লাহ বলবেন কিছু সময় সিজদায় রাখার পরে আল্লাহ বলছেন আল্লাহ আমাকে কতক্ষণ সিজদায় রাখবেন তা আল্লাহ আমাকে বলেন আমি কতক্ষণ সিজদায় করে থাকবো এক পর্যায়ে আল্লাহ আমাকে বলবেন কি পাস মাথা বলেন যা বলবেন তাই দেওয়া হবে সুপারিশ করেন যা সুপারিশ করবেন তাই দেওয়া হবে চান যা চাইলেন তাই দেওয়া হবে এত বড় সুযোগ শুধু আমাদের নবী এই নবীর অনুসরণ করলে আপনি বিদাত থেকে বাঁচতে পারবেন এই নবীর অনুসরণই হচ্ছে একমাত্র কোরআন এবং হাদিসের অনুসরণ এই নবীর অনুসরণ হচ্ছে আনালিস আন্দোলনের ছায়া থেকে মোহতারাম আমিরে জামাতের পরামর্শ অনুপাতে চলে নিজেকে সংশোধন করে নিয়ে বিচারের কাঠ উপস্থিত হয়ে নবীর কথার সঙ্গে তরজরে পৌঁছে যাচ্ছি তেমন তিনি আপনারা মানুষের অনুসরণ করিলেন না ভুল হবে আপনারা পীরের অনুসরণ করিলেন না ক্ষতিতে পড়ে যাবেন আপনারা মাঝাবি হয়ে কোনো মাঝাবের অনুসরণ করিলেন না ক্ষতিতে পড়ে যাবেন আমরা যারা আল হাদিস আন্দোলন করি আমরা কোনো ব্যক্তি নিন্দা করি না আমরা এরকম আবহাওয়া আমরা এবং সাপের নিন্দা করি না বরং আমরাই তার বেশি সম্মান করি কেন আমরা কোনো মিথ্যা আমল এবং আবহাওয়ার উপরে চাপিয়ে দিই না আমাদের নেই এখন দেবে সৃষ্টি করে দিয়ে এই হাদিস দেওয়া হয় এইভাবে দুই দিন তিন দিন ধরে আমাদেরকে নিয়ে পরামর্শ করে এই তথ্যগুলি হয় কাজেই এই আর এই পত্রিকায় সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে সরকার করার অনুরোধ রেখে এই বইটি দুয়ার বইটি গর্তশ্রোতার পরিচয় বইটি কেউ ক্ষতিগ্রস্ত বইটি আরো সংগঠনের বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি প্রতিমালক তুমি বড় দয়াশীল তুমি বড় রহমতশীল তোমার বড় রহমতের আশা দাঁড়িয়ে রয়েছি তোমার বড় দয়ার আশা দাঁড়িয়ে রয়েছি এই মাটিতে যত মহিলা পুরুষ উপস্থিত রয়েছে তাদেরকে তুমি রাসুলের পদ্ধতি অনুপাতে চলার করো এই মাঠে যত মহিলা উপস্থিত হয়েছে তাদের করো শাড়ি পরে তাহলে তাদেরকে দুই ব্লাউজ পরার করো তোমার দরকার এই দাবি এই দাওয়া এই আজকে বক্তব্য এখানে শেষ করছি তো কি বলো তোমার আমাদের শেষ দাবি যেহেতু আমরা আমি সত্যভাবে আন্দোলনের কাজ করছি তুমি আমাদেরকে কবুল করিও তুমি আমাদের আন্দোলনের পথ পন্থা সুগম করে দিও তুমি আমাদেরকে অপত্র করে টিকিয়ে রাখতেও এই দাবি এই দাওয়া এই দোয়া মর্যাদা রেখে আচ্ছা